বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যের আলোচনা দিয়ে আমরা এই বিষয়ের উপরে ধারাবাহিক কিছু আলোচনা করেছি সেই ধারাবাহিকতার সাথে খাপ খাইয়ে আমরা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনে সত্যবাদিতা ও আমানতদারি আমাদের সমাজে আজকের দিনে সবচেয়ে যেই বিষয়টার অভাব আছে সেটা হলো সত্য কথা বলা এবং বিশ্বস্ততা অর্জন করা অথবা আমানতদারি আমানত রক্ষা করা যে মানুষ খুব অল্পতেই মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং খুব সহজেই সে সত্যকে পরিত্যাগ করতে পারছে বা অসত্যের প্রতি ধাবিত হচ্ছে ঠিক এমনিভাবে যে কোনো মানুষ কোনো মানুষের কাছে যদি কিছু আমানত রাখে এবং তাকে বিশ্বাস করতেছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে তার কাছে কিছু গচ্ছিত রাখতেছে আমানত রাখতেছে এই ব্যক্তিগত বিষয় থেকে নিয়ে আমরা সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সব পর্যায়ে এই বিষয়টাকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে এই অভাবের কারণে সমাজে আজ একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না একজন আরেকজনের উপর বিশ্বাসতা হারিয়ে যাওয়ার কারণেই সমাজের যেই সংহতি সমাজের যেই সহমর্মিতা সমাজের যে সামাজিক বন্ধন সেটা কিন্তু টিকে নাই অথবা যেইভাবে থাকার দরকার সেইভাবে থাকতে পারছে না আমাদের এই বিষয়টাকে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করে আমাদের দর্শক শ্রোতার মনের খোরাক যোগানোর জন্য আমরা আমাদের স্টুডিওতে আহ্বান জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে আমরা আলোচনার প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি আমার ডাইনে উপস্থিত আছেন জনাব ইউসুফ আব্দুল মজিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মুসলিহদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে উপস্থিত আছেন জনাব মুজাফর বিন মোহসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আমি প্রথমেই শেখ মুজাফর বিন মোহসেনকে অনুরোধ করব যে সত্যবাদিতা ও আমানতদারি এই বিষয়টা আসলে এর স্বরূপটা কি হবে এবং মহানবী সাল্লাহ ইসলামের জীবনে এর বাস্তবায়নটা কিভাবে হয়েছিল বা উনি কিভাবে এই বিষয়টাকে বাস্তবায়ন করার রূপরেখা দিয়ে গেছেন এই ব্যাপারে আমাদেরকে কিছু বলবেন জাজাকাল্লাহ খায়রান সত্যবাদিতা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে সততা থাকে না সে সব কিছুই করতে পারে কর্ম করতে কিছুতে বাধা দেয় না আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম যখনই খুদ্া দান করতেন খুদ্বাতুল হাজাদ যাকে বলা হচ্ছে নাসাইতে আসছে আল্লাহ রসুল তিনটা আয়াত পড়তেন তার মধ্যে এই একটা আয়াত ইয়া ইহল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওকুলু কৌলাং সাদিদা ভাষণের প্রথমে যে ভূমিকা স্বরূপ কিছু বলতেন এই কথাটা সবসময় বলার যে মধ্যে রাখতেন বা তিনটা আয়াতে প্রথমটাতে আছে ইয়াইহাল্লাজিনা আমরত্তাকুল্লাহ তিনটাতে তাকওয়ার কথা আছে জি শেষ আয়াতটি যেটা বলছেন অকুল কওলাং সাদিদা তোমরা সত্য কথা বলো এখানে এবং নির্দেশও দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন ইয়াইহাল্লাদিনা আমরত্তাকুল্লাহ ওকুনু মা সদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো অবস্থান করো মানে সত্যপথ অবলম্বন করো সত্য এবং মিথ্যার ফলাফল সম্পর্কেও একটা লম্বা হাদিসে আলোচনা করেছেন তার এটাই যে তোমরা মিথ্যা থেকে ইয়াকুম অল কিজবা মিথ্যা থেকে বিরত থাকো ফুজুর সে মিথ্যা মানুষকে অসততার খারাপ পথ দেখায় অশ্লীলতার পথ দেখায় আর যে ব্যক্তি খারাপ কাজ করার চেষ্টা করে ওই ব্যক্তিকে জাহান নামের পথ দেখে অনুরূপ ভাবে বলছেন তোমরা সত্য কথা সত্য সঠিক পথ দেখায় এবং সঠিক পথ জান্নাতের পথ দেখায় আল্লাহ আর আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করে এনরোল হয়ে যায় জি সত্যবাদী হিসেবে সত্যবাদী হিসেবে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল লিখে নেন তার সত্য এবং মিথ্যা এই দুইটি বিষয়ের ফলাফল স্পষ্টভাবে রসদাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন আর অনুরূপভাবেই সত্যবাদীদের সাথে সঙ্গ দেওয়া অবস্থান করার ব্যাপারে এবং সত্য কথা সর্বদা বলার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আর তার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলেন মোহাম্মদ রসুল্লাহ আমরা এটা বলতে পারি ধন্যবাদ শেখ মুজাফর বিন মোহসিনকে আপনার আলোচনা থেকে আমাদের কাছে যেটি স্পষ্ট হয়ে গেল সেটা হলো যে সত্যবাদিতা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনের অন্যতম একটি চরিত্রিক বৈশিষ্ট্য এবং তিনি আমানতদারি রক্ষা করে বিশ্বস্ততা অর্জন করেছিলেন জি এবং এই স্বীকৃতি যারা কাফের ছিল মুশরিক ছিল যারা বেদিন ছিল যারা অমুসলিম ছিল তারাও এক সময় তাকে দিয়ে গেছে এখানে একটা আরেকটা যোগ করা যায় আর কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে একেবারেই কখনো মিথ্যা কথা বলেননি যখন তিনি পাহাড়ের উপরে গিয়ে মক্কাবাসীকে আহ্বান জানালেন তখন আল্লাহ রসুল বলেছেন তোমাদেরকে যদি আমি একটা খবর দিই যে পিছন থেকে তখন তারা বলেছিল তুমি তো আলামিন তুমি তো কখনো মিথ্যা কথা বলনি আমাদের সামনে ওয়াদা কোনো ভঙ্গ করনি সুতরাং তুমি যা ধন্যবাদ আপনাকে এই সংযোজনের জন্য এটাই যে তাহলে দুটা জিনিসই তার জীবনের আমরা এই দিকটা উল্লেখ করছি যে আমানতদারি রক্ষা করে তিনি যেমন আলামিন হয়েছেন বিশ্বস্ততা লাভ করেছেন সবার কাছে এই স্বীকৃতি পেয়েছেন ঠিক তেমনিভাবে তিনি সত্য কথা বলতেন আমরা ডক্টর মুসলির কাছে যাব যে আমাদের সমাজে বা আমরা আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে খুব সামান্যতেই এমন কিছু বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় যে যেখানে সত্য কথাটা বলে দিলে আমার অথবা আমার পরিবারের অথবা আপনজনের বিপদ আসতে পারে বা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে তখন আমরা অনেক সময় বাহানা করে কৌশল অবলম্বন করে কথা বলার চেষ্টা করি অথবা মিথ্যার আশ্রয় নেই তো এই এইরকম আসলে নেওয়াটা ঠিক হবে কিনা মহানবী সাল্লামের জীবনে এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেলে তিনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতেন এই ব্যাপারে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য একটু শুনতে চাই আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ রসুল্লাহ ধন্যবাদ ভাই পরিচালক প্রফেসর ডক্টর লোকমান এখানে অনেক কিছুই বলতে হবে যেহেতু পরিবেশ নিয়েও বলতে বলেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম পরিবেশে পড়েছেন যেহেতু তিনি লিডার ছিলেন শুধুমাত্র আমি মাত্র নবী না চুক্তিও হয়েছিল কাফেরদের সাথে হদাইবার সন্ধে তার একটা অন্যতম ব্যাপার হদাইবার সন্ধির একটি চুক্তি নবী সাল্লাহ আলসালাম লঙ্ঘন করেনি সুযোগ পেয়েও সবচেয়ে বড় মর্মান্তিক ছিল মানে পরিস্থিতি এমন হয়েছে যে তাই হ্যাঁ। মিথ্যার আশ্রয় নিলে ভালো হতো হ্যাঁ ভালো হতো মানে দরকারও ছিল এরকম একটা প্রয়োজন পড়ে যাচ্ছে আমাদের কেউ কাফেররা মক্কার মুশরিকরা বলল যে আমাদের কেউ যে মুসলিম হয়ে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে আচ্ছা একেবারে জিন্দের পরা অবস্থা আবু জন্দল না জি জি আবু জন্দল মানে কথাটা কি ছিল এই জন্য আবু সুফিয়ান তখন কাফের পররাষ্ট্র বিভাগের দায়িত্ব পালন করতো মক্কার বলতে গেলে সে বিভিন্ন ভাবে উনি যখন হারকুলেসের দরবারে রোমের বাদশার ওখানে গেলেন তখন তাকে ডাকাইলেন হেরাকাল ঘটনাটা এরকম হ্যাঁ, কারণে সবার কাছে চিঠি পাঠাইলেন আচ্ছা, সত্যতা বা হ্যাঁ, বিস্তারিত জানার জন্য তাকে ডেকে দরবারে নিয়ে আসা না হ্যাঁ, আসার পরে জিজ্ঞাসা করলেন যে এই যে নবী দাবি করে এই লোকটা প্রসঙ্গে আমি একটু জানতে চাই নিজেই জিজ্ঞাসা করতেছেন যেরকম পরিচালক ভাবে অনেক পয়েন্ট উদ্ধার করে দিচ্ছেন আমাদেরকে অনেক লম্বা প্রশ্ন আচ্ছা, আচ্ছা, তার মধ্যে একটা প্রশ্ন তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর হ্যাঁ, প্রশ্ন ছিল যে হালি একদেব লোকটা মিথ্যা কথা বলেন কয় না মিথ্যা কথা বলে না কয় আচ্ছা। কাজা রাসূলুল্লাহ তাকদিব নবীরা মিথ্যা কথা বলেন না সুবহানাল্লাহ তারপর প্রশ্ন করলেন একদের মানে ওয়াদা ভঙ্গ কোনো করে আমানত রক্ষা করে না ওয়াদা ভঙ্গ করে কিনা আচ্ছা তখন কি বললা লা জি ওয়া নাহনু ফি মুদ্দাতিন মাহু আমরা হদাই মাধ্যমে তার সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছে আমরা তার সাথে যে তাকে তো মিথ্যা কথা প্রতারণা করা বা চুক্তি ভঙ্গ করতে আমরা কিন্তু বললে কাদা আলিকা রসুল্লাহ তাকদের তুমি ঠিকই বলছো নবীগণ কোনদিন ওয়াদা খেলাপ করেন না চুক্তিবন্ধ গাদ্দারি করেন গাদ্দারি করেন আমানতের হ্যাঁ। খেয়ানত করে না আমানতের খেয়ানত করেন আমানত নিয়ে বিশিষ্ট আলোচনা পরবর্তী হতে হ্যাঁ, পারে তো ডক্টর মুসলে আমরা সময় এখানে আমরা দেখতে পারি বিরতি যাবার জন্য সম্পূর্ণ করবার সমাজ নিয়ে যাচ্ছি একটু পরেই ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবী আপনারা দেখছেন Peace TV Bangla The students of Islamic International School welcome all of you.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 ধর্মকে অথবা একটা আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কত বড় সক্রিয় কাজে লাগত তা আমরা এই বিষয়টার এখন একটু আলোচনা করতে আহ্বান জানাবো ইউসুফ আব্দুল মজিদ এই তার কাছ থেকে এই বিষয়টা আমরা একটু আলোচনা নিব যে সত্যবাদিতা এবং আমানতদারির এই স্বরূপটা মহানবী সাল্লামের জীবনে কেমন ঘটেছিল এবং এটা সমাজের জন্য কত বড় কাজে আসে এবং তখন কত বড় কাজে উপকারিত এসছিল সত্যবাদিতা আমানতদারি এগুলো মানবীয় গুণাবলীর অনন্য বৈশিষ্ট্য এবং একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না যদি সে সত্যবাদিতা এবং সত্যনিষ্ঠ না এবং না হয় এবং আমার দ্বার না হয় এবং রসুল করিম সাল্লাম তিনি যে সত্যবাদী ছিলেন শাহিদা বিসিদ্িহি আল আদাউ কামা শাহিদা বিসিদ্িহি আল আসদিকা যে তার তার সত্যবাদিতা সম্পর্কে শুধু তার বন্ধুরাই নয় তার পক্ষের লোকই নয় তার বিপক্ষের যারা জীবনের ঘোর শত্রু তারাও সাক্ষী তার সাক্ষী দিয়েছে যে তিনি সত্যবাদী ছিলেন যেরকম ভাই বলেছেন ডক্টর মুসলে যে আদেশটা নিয়ে আলোচনা করতেছিলেন তুকুম লা তুকুম বিআন্না খাইলান বিল ওয়াদি তুরিদ আন তুগীরা আলাইকুম আওয়া মুসাদ্দিকিয়া মুসাদ্দিকি যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোত্রের সমস্ত দলপতি চিফটেন যারা আবুল আহাব পর্যন্ত সেখানে ছিল ছিল এবং অন্য গোত্রের সমস্ত নেতৃস্থানীয় লোকেরা ছিল তারা চিরশত্রুদেরকে একত্রিত করে তিনি বলছেন যে আমি যদি একটা কথা বলি যে এখন শত্রু অপেক্ষা করছে তোমাদেরকে এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে আক্রমণ করবে তাহলে তোমরা কি সেটা বিশ্বাস করো কল আল্লাহ মানা মাজার রবনা আলাইকা কাজিবা যে আপনার এটা শুধু এটাই বলেন না যে হ্যাঁ আমরা হ্যাঁ, বিশ্বাস করবো তা না এটা নয় বল মা জার রবনা আলাইকা কাজিবা we have never experience in lie from you যেহেতু আপনি তো ইউ নেভার লাই বিগত চল্লিশ বছর আমাদের কাছেই তো আছেন জি কখনো এরকম অভিজ্ঞতা আমাদের নাই যে আপনি মিথ্যা বলেছেন বলেছেন সুবহানাল্লাহ তো এর মাধ্যমে যারা চিরশত্রু তারা পর্যন্ত রসুল করিম সাল্লাহ সাল্লামের জি স্বীকৃতি দিয়েছেন এবং রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি সত্যবাদিতাকে গ্রহণ করা এবং এর উপরে يهدي إلى الجنة ولا يزال الرجل يصدق يصدق ويتحرى صدق حتى يكتب عند الله صديق سبحان الله যে সত্যবাদিতার জীবন চিন্তা চেতনায় মননশীলতায় ধ্যানের ধারণায় সর্ব সর্বক্ষেত্রে যে সত্যবাদিতাকে নিয়েই তার জীবন সেই জীবন আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবে পরিগণিত হয় স্বীকৃতি লাভ করে এবং জান্নাতের যোগ্যতা অর্জন ধন্যবাদ শেখ ইউসুফ আব্দুল মজিদকে আমরা আবার আপনার কাছে ফিরে আসব এর মাঝে ডক্টর মুসলির দৃষ্টি আকর্ষণ করব যে ওই যে হাদিসটা আপনি বলতেছিলেন ওর আলোকে আমরা যে এই জিনিসটা জানতে চাচ্ছি যে এমন পরিস্থিতি যদি হয় যে আসলে মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার অথবা যে অঙ্গীকার ওয়াদা দেওয়া হয়েছে সেটা ভঙ্গ করা দরকার তো সেইটা কিভাবে মোকাবেলা করব বা করা উচিত এটা মোহানব সাল্লাম জীবনে এরকম কোনো ঘটনা থাকলে ইশারা দিছিলেন আপনি মানে সেটা আমাদের আমাদের সমাজের প্রেক্ষাপটে আসি আমাদের যেটা হয় আর কি যেটা ঘটে এত কঠিন পরিস্থিতিতেও তিনি মিথ্যা বলেন যা ওয়াদা তাই একটা বিষয় যেরকম সাল্লাম পরিস্থিতিতে তিনি কখনো মিথ্যার আশ্রয় নেন অবশ্য তিনি কখনো এরকম কথা বলেছেন যেটা সত্য হ্যাঁ। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন এটা মানে সত্য পরিপন্থী ক্ষতিপূর্ণ এটা ক্ষতি হবে এরকম একজন মহিলা আসছেন বৃদ্ধ মহিলা ওল্ড কেম টু প্রফেট সাল্লাহ সাল্লাম এবং তিনি বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে পারি বুড়া মানুষ যে বুড়া মহিলা আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না তখন মহিলা কাঁদতে আরম্ভ করলেন হ্যাঁ, তখন বললেন যে কোনো বৃদ্ধ মহিলাই জান্নাতে যাবে না আচ্ছা তো এটা আপাত দৃষ্টিতে মনে হয় যেন তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কোথেকে আসছো জি জি জাসুসি করো নাকি সেটা ওই মানে হ্যাঁ, তখন তারা জিজ্ঞেস করলো যে মেন আইন আনতুম আল্লাহ রসুলকে তারা জিজ্ঞেস করে তোমরা কারা আল্লাহ রসুল বললেন মিম্মা মিম্মা ইন জি জি তখন সে বুঝতে পারলো না রসুল নিজের পরিচয় গোপন করবার জন্য তার উত্তরে বললেন যে নাহনু মিম্মা ইন তখন ওই লোকরা বুঝতে পারলো না যে মিম্মা বলতে কি বুঝায় কিন্তু আল্লাহ রসুল নিজের পরিচয় গোপন করলেন কিন্তু অসত্য আশ্রয় নিলেন না এই জন্য কথাটা আসছে আমাদের স্পষ্ট হওয়া দরকার যে রসুল করিম সাল্লাম যে মুনাফিক মুনাফিক যার অবস্থান জাহান্নামের সর্বনিম্ন মুনাফিক মুনাফিক চারটি তিনটি চারটি বৈশিষ্ট্য যা মুনাফিকের তার ভিতরে প্রথম হচ্ছে ইজা হাদ্দাসা যখন কথা বলে মিথ্যার আশ্রয় নেয় ওইদা ওয়াদা আখলাফা আর যখন সে কোনো অঙ্গীকার করে তার অঙ্গীকার ভঙ্গ করার কোনো তার ভিতরে কোনো চিন্তা চেতনা নেই ওইদা তুমি না খা না যখন তাকে কোনো কিছু আমানত হিসাবে তাকে তার কাছে রাখা হয় গচ্ছিত রাখা হয় গচ্ছিত রাখা হয় তখন দেখা যায় যে সব খেয়ে ফেলছে যখন কারোর সঙ্গে দ্বন্দ্বে কোনো একটা সাধারণ বিতর্কে লিপ্ত হয় দেখা যায় যে গালিগুলি গালি দেওয়া শুরু যেটা বলতে অনেক বড় বড় জায়গায় বৈশা গালি গালাস পারতেছে যা এমনকি আমরা লক্ষ্য করছি যে মানে জাতি জাতি থেকে আশা করে সত্য ন্যায়প্রণতা সুন্দর ভাষা যেখান থেকে মানুষ শিখবে সেই সকল জায়গার থেকে যখন গালিগালাজ অশ্লীল কথাবার্তা শুরু হয় তাহলে জাতির সেখান থেকে কি আশা করবে কিন্তু এগুলা কিন্তু খারাপ আলামত আল্লাহ আলামত হ্যাঁ, আপনার এই আলোচনা থেকে এবং ডক্টর মুসলে যে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করছেন এখানে হলো যে সত্য কথা বলা একটা উত্তম চরিত্র মিথ্যা কথা বলা একটা অন্যায় নিকৃষ্ট একটা যার কারণে জাহান নামে যেতে হবে এরকম এখানে আরেকটা বিষয় যেটা আপনি অ্যাড করলেন যুক্ত করলেন সেটা হলো যে মিথ্যার আশ্রয় নেওয়া অর্থাৎ সত্য ছেড়ে দেওয়া এটা শুধু একটা মানুষকে নিকৃষ্টই করে না তাকে কিন্তু একটা সামাজিক পরিচয় দিয়ে দেয় সে হলো এবং মুনাফেকদের পরকালীন যে প্রতিদান সেটা হলো কাফের মুশ্রিকদের চেয়েও তো এই বিষয়টা আমি শেখ মুজাফর বিন মোহসেনের কাছে একটু যাব যে মুনাফিকদের শাস্তি অথবা তাদের যা কারণে এই যে আমাদের সমাজের সমস্যা হচ্ছে এই বিষয়ে দু একটি কথা বলবেন মুনাফিকরা আসলে মানে গোপন শত্রু যাক বলে আর কি ভিতরে একটা কারণ মনের বিষয়টা তো আমরা জানি না ভিতরে থাকলে এই সমস্যা হয়ে থাকে যেমন মুনাফেকের চিত্র যেটা যেটা বললেন যে মুনাফেকের শাস্তি হলো ফিদ্দার ক্লাস ফরমিনার কাফের মুশ্রেকদের চেয়ে সবচেয়ে নিম্নে সে জাহান নামে থাকবে মানে মুনাফিক যেই কয়টা কারণে হয় জি জি জি তার মধ্যে প্রধান দুইটা কারণই আমাদের আজকের আলোচ্য বিষয় আর হলো এই দুইটা জিনিস ওদের ভিতরে নাই যার কারণেই তারা আসলে শুধু করতাম আমি জি বলেন যে দেখুন নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনের নৈতিক চরিত্রটা কত বড় জি তার প্রতিপক্ষ কাফের সে বলতেছে মোহাম্মদ মিথ্যা কথা বলে না মোহাম্মদ ধোকা দেয় না তাহলে কতটা নৈতিক দৃঢ় থাকলে তার ব্যাপারে তার প্রতিপক্ষ ডাইরেক্ট আরেকটা দেশে যেয়ে অন্য দেশে যায় কিন্তু সাক্ষী দিচ্ছে সে মিথ্যা কথা বলে না আর কাফেরদের চরিত্র বর্তমান অনেক মুসলমানদের সাথে ভালো ছিল কাফের যে মোহাম্মদ সাল্লাহাম অনেক কথাই বানায় বানায় বলতে পারতো এটা মিথ্যা সে মিথ্যা কথা বলে কাজ এই করে সে যেটা আমরা করি আর কি আজকাল প্রতিপক্ষকে দমন করার বিদেশে যাওয়া পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করে কিন্তু কাফেরদের চরিত্র তখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাদেরকে মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনা থেকে যেই বিশেষ একটি শিক্ষা এবং বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের কথা আলোচনা করেছি যে মহানবী সাল্লামের জীবনে সত্যবাদিতা এবং আমানতদারি এই বিষয়টার আরও অনেক তথ্য পাথ্য আপনাদের সামনে উপস্থাপন করা যেত কিন্তু আমাদের হাতে সময় নেই এই জন্য আমরা আপনাদেরকে আজকের এই আলোচনা থেকে যে মূল্যবান শিক্ষা গ্রহণ করার দরকার সে শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এই শিক্ষা থেকে আমরা সবাই যেন উপকৃত হতে পারি সেই আশা ব্যাপাত ব্যক্ত করছি এবং দোয়া করছি আল্লাহর কাছে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ওয়ালামিউল্লাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান